কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর বাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে পর কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর বাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে পর কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর বাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে পর যেতে হবে খালি হাতে ওই কবরে যেতে হবে খালি হাতে ওই কবরে যেতে হবে খালি হাতে ওই কবরে পরে রবে আছে এই ধরাতে ওরে মন ভাব নিরালা কার লাগিয়া গড়ছ তুমি এই বসুন্ধরা ওরে মন নিরালা কার লাগিয়া গড়ছ তুমি এই বসুন্ধরা কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর বাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে পর কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর বাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে পর যেতে হবে খালি হাতে ওই কবরে যেতে হবে খালি হাতে ওই কবরে যেতে হবে খালি হাতে ওই কবরে পরে রবে যাই আছে এই ধরাতে ওরে মন ভাব নিরালা কার লাগিয়া গরস তুমি এই বসুন্ধরা ওরে মন ভাব নিরালা কার লাগিয়া গরস তুমি এই বসুন্ধরা কে তোমাকে পাঠিয়েছে কে করেছে বড় কার লাগিয়া আজকে তুমি এত কিছু করো কে তোমাকে পাঠিয়েছে কে করেছে বড় কার লাগিয়া আজকে তুমি এত কিছু করো কে তোমাকে পাঠিয়েছে কে করেছে বড় কার লাগিয়া আজকে তুমি এত কিছু করো মায়ার বাঁধন ছাড়তে হবে ছাড়তে হবে সবই মায়ার বাঁধন ছাড়তে হবে ছাড়তে হবে সবই মায়ার বাঁধন ছাড়তে হবে ছাড়তে হবে সবই একা পরে থাকতে হবে যেথাতে নাই সাথী ওরে মন ভাবনিরালা কার লাগিয়া গড়ছ তুমি এই বসুন্ধরা ওরে মন ভাব নিরালা কার লাগিয়া গড়ছ তুমি এই বসুন্ধরা কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর বাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে পর কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর বাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে পর যাদের সাথে ছিলে তুমি কাটিয়েছ জীবন সবে ভুলে যাবে তোমায় রাখবে না কেউ স্মরণ যাদের সাথে ছিলে তুমি কাটিয়েছ জীবন সবে ভুলে যাবে তোমায় রাখবে না কেউ স্মরণ যাদের সাথে ছিলে তুমি কাটিয়েছ জীবন সবে ভুলে যাবে তোমায় রাখবে না কেউ স্মরণ বন্ধু বলো স্বজন বলো কেউ তো থাকবে না বন্ধু বলো স্বজন বলো কেউ তো থাকবে না বন্ধু বলো স্বজন বলো কেউ তো থাকবে না তোমায় রেখে আসবে সে তাই যে তাই কেউ রবে না ওরে মন হব নিরালা কার লাগিয়া করছো তুমি এই বসুন্ধরা ওরে মন হব নিরালা কার লাগিয়া গড়ছ তুমি এই বসুন্ধর কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর গাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে পর কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর বাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে পর তিন টুকরা কাপড় পাবি পাবি না কিছু বিছানা হিসাবে পাবি মাটির নিচু তিন টুকরা কাপড় পাবি পাবি না কিছু বিছানা হিসাবে পাবি মাটির নিচু তিন টুকরা কাপড় পাবি পাবি না কিছু বিছানা হিসাবে পাবি মাটির নিচু বাতি নাই রে সাথী নাই রে নাই রে কোনো কিছু বাতি নাই রে সাথী নাই রে নাই রে কোনো কিছু বাতি নাই রে সাথী নাই রে নাই রে কোনো কিছু একা পরে থাকতে হবে ওই মাটির নিচু ওরে মন ভাব নিরালা কার লাগিয়া করছ তুমি এই বসুন্ধরা ওরে মন ভাব নিরালা কার লাগিয়া গড়ছ তুমি এই বসুন্ধরা কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর বাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে বর কোন পথেতে দিচ্ছ পারি কোনটাই আসল ঘর বাড়ি গাড়ি কিছুই তো নয় সবই হবে পর যেতে হবে খালি হাতে ওই কবরে যেতে হবে খালি হাতে ওই কবরে যেতে হবে খালি হাতে ওই কবরে পড়ে রবে আছে এই ধরাতে ওরে মন ভাব নিরালা কার লাগিয়া গড়ছ তুমি এই বসুন্ধরা ওরে মন ভাব নিরালা কার লাগিয়া গড়ছ তুমি এই বসুন্ধরা ওরে মন ভাব নিরালা কার লাগিয়া গড়ছ তুমি এই নবরণ সুস্থ ধারার সংস্কৃতির প্রত্যয়